আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তবে আমি কোনো সেনা অভিযান থেকে পিছিয়ে থাকতাম না কিন্তু আমি তো সকলের জন্য সাওয়ারি সংগ্রহ করতে পারছি না এবং আমি এতগুলো সাওয়ারি পাচ্ছি না যার উপর আমি তাদের আরোহণ করাতে পারি আর আমার জন্য এটা কষ্টদায়ক হবে যে তারা আমার থেকে পেছনে পড়ে থাকবে আমি তো এটাই কামনা করি যে আমি আল্লাহর রাহে জিহাদ করব এবং শহীদ হয়ে যাব অতপর আমাকে আবার জীবিত করা হবে এবং আমি আবার শহীদ হব অতপর আমাকে আবার জীবিত করা হবে